यद्ब्रह्म साक्षात्कृतनिष्ठयापि विनाशमयाति विना न भोगै अपैति नाम स्फुरनेन तत्ते পরব্ধকর্মেতি বিরোতি বেদ শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভা জানিয়েছেন হরিকথা হরিভজনের নামে যারা জগৎবাসীকে বঞ্চনা করছেন তাদের কাছ থেকে বঞ্চিত হওয়াটাই আমাদের বর্তমান যুগে একটা যুগধর্ম হয়ে দাঁড়িয়েছে বঞ্চিত না হলে ভালো লাগে না শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাত জানিয়েছেন হরিকথা হরিভজনের নামে যারা জগৎবাসীকে বঞ্চনা করছেন ঠকাচ্ছেন তাদের কাছ থেকে বঞ্চিত হওয়াটাই বর্তমান যুগের একটা যুগধর্ম হয়ে দাঁড়িয়েছে না ঠকলে ভালো লাগে না বাস্তবিক পক্ষে অনন্তকালে সংস্কার জীবের সেই সংস্কার কোনো মতেই অপগত হতে চায় না কর্মফল ভোগ করে আমার এই সব বিষয়গুলোকে ভোগ পূর্বের যে সঞ্চিত আমার বিষয়গুলো ছিল এই জন্মে আমি যা কর্ম বিস্তার করছি তার ফল ইত্যাদি এগুলো এই দেহ ধারণ করে দেহের দ্বারাই ফল ভোগ করতে করতে খরচা করতে হয় খরচা মানে সেগুলোকে নষ্ট করতে হয় আর পুণ্যকর্মের কথা পাপকর্মের কথা আমি আসছি না পুণ্যকর্ম পাপকর্ম দুটোই বিভৎস ভয়ঙ্কর পাপকর্মের দ্বারা জীবের তো বন্ধন হয়ই হয় পুণ্যকর্মের দ্বারা ততোধিক বন্ধন হতে পারে কেমন বুঝলাম না পাপ বা পুণ্য যে কর্মগুলো সেগুলো সমস্ত দেহ এবং দৈহিক সংক্রান্ত বিষয় নিয়েই সংগঠিত হয় শুদ্ধ আত্মার যে স্বাভাবিক বৃত্তি সে বৃত্তি সহসা উন্মোচিত হতে চায় না সেখানে বলা হচ্ছেন প্রহ্লাদ মহারাজ কে নৃসিংহদেব বলেছেন আলোচনা প্রসঙ্গে যে তোমার এবং আমার কথা শ্রী শ্রী নৃসিংহদেব ভগবান শ্রী প্রহ্লাদ মহারাজজিকে জানিয়েছেন যে তোমার আমার কথা যারা আলোচনা করবে যারা চিন্তন করবে তারা কর্মবন্ধন থেকে বিমুক্ত হয়ে যাবে নৃসিংহ ভগবান বলেছিলেন তাঞ্চ মাঞ্চ স্মরণকালে কর্মবন্ধাত প্রমুচ্ছতে তাঞ্চ তোমার এবং আমার কথা যে চিন্তা করবে যে চর্চা করবে তাঞ্চ মাঞ্চ স্মরণ কালে কর্মবন্ধাত প্রমুচ্ছতে প্রকৃষ্ট রূপে মুচ্ছতে মুক্ত হয়ে যাবে কর্মবন্ধন আত্মা থাকে না কিন্তু বাদবাকি সাধারণ জগতের কথা এই তাদের কর্মবন্ধন থেকে কোনো রকম মুক্তির কোনো সম্ভাবনাই নেই যে কোনো চেষ্টা করুক কর্মবন্ধন থেকে মুক্তির জন্য যদি কর্মকাণ্ডের আরও কিছু যাগযজ্ঞের ব্যবস্থা করে তাহলে আরও কর্মবন্ধন হয়ে যাবে কর্মবন্ধন থেকে রেহাই পাওয়ার কোনো সম্ভাবনা নাই আর কর্মবন্ধন থেকে যেহেতু রেহাই পাওয়ার কোনো সম্ভাবনা নাই সেহেতু আমার এই এক একটা করে দেহ ধারণের যে পসিবিলিটি সম্ভাবনা সেটাও নষ্ট হবে না একটা করে দেহ ছাড়বো আরেকটা করে দেহ আমার আসবেই আসবে আর এই দেহ ধারণের উদ্দেশ্যই হলো তোমার যে কর্মফল তুমি লাভ করেছ সেই কর্মফলটাকে এই দেহ ধারণ করে খরচা করো দেহ ধারণের অর্থই হলো এই স্থূল শরীর ধারণের অর্থই হলো এই এই স্থূল শরীর ধারণ করে জীব নিজের কর্মফলকে ওই শরীরের দ্বারা ভোগময় শরীরের দ্বারা খরচা করে যতক্ষণ পর্যন্ত কর্মফল শেষ না হবে যতক্ষণ লিঙ্গদেহের ভঙ্গ না হবে ততক্ষণ কোন রকম মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না শ্রীরা রূপ পাদের নামাষ্টকন থেকে এই কথা বলা হলো প্রথমে যে শ্লোক আমি বললাম তার মধ্যেখানে আমি যে উল্লেখ করেছিলাম পাপকর্ম এবং পুণ্যকর্মের কথা পাপকর্মের ফলে পাপকর্মের ফলে জীবের নরকগতি হয় আপনারা জানেন এই নরকগতি লাভের ফলে জীবের যে কষ্ট ভোগ হয় সে সেই সমস্ত কষ্টের কথা পঞ্চম স্কন্ধে সুন্দরভাবে দেওয়া আছে তৃতীয় স্কন্ধেও দেয়া আছে অপূর্ব ভয়ঙ্কর সব বিভিন্ন কর্মের ফলেতে যে কর্ম ফল ভোগ করতে হয় নরকেতে এইসব কথা বলা আছে পাপকর্মের ফলেই যে কর্মফল হলো তাতে নিশ্চয়ই কষ্ট পেতে হবে এটা সবাই জানে মুখস্থ পাপকর্মের ফলেতে তার শাস্তি পেতে হবে আর পুণ্যকর্মের ফলে কি হবে বলে পুণ্যকর্মের ফলেতে তাকে হয়তো ওরকম ধরনের কিছু করতে হবে না কিন্তু তার দেহবন্ধন যাবে না দেহবন্ধন তার যাবে না আর শুধু দেহবন্ধন যাবে না তাই নয় তাতে তার বন্ধন পুণ্যকর্মের ফলে তার বন্ধন আরও অধিক হতে হবে হতে পারে হতে পারে কারণ মানে পাপকর্মের ফলে যে শাস্তি পাবে জীবাত্মা যে পানিশমেন্ট পায় এই জগতে এবং পরজগতে তখন কোনো কোনো সময় কোনো কোনো জীবাত্মার খুব একেবারে তিথিবিরক্ত চলে আসে বলে এত কষ্ট পাচ্ছি আর করব না বলে কোনো সময় তার মধ্যে একটা তিথি বিরক্তি ভাব চলে আসে আর কোনোদিন আমি পাপকর্ম করব হয়ে গেছে যা হওয়ার হয় কিন্তু পুণ্যকর্মের ফলে কি হয় বলছে পুণ্যকর্মের ফলেতে জীবাত্মা স্বর্গেতে যায় মাইন্ড ইট আমি অ্যানালিটিক্যাল বিচার এগুলো পুণ্যকর্মের ফলে জীব স্বর্গেতে যায় স্বর্গেতে দিব্য ভোগসকল আছে এই জগতের যে দুর্গন্ধ ভোগ এরকম ভোগ নয় ওর থেকে অনেক সুপার কোয়ালিটি ভোগ আছে সেখানে ওইসব দিব্য ভোগগুলো ভোগ করতে থাকে ভোগ করার পর পুণ্যকর্ম যখন ক্ষয় হয়ে আসে তখন তাকে আবার এই মত্তভূমিতে কোনো ধনী ধনী ব্যক্তির ঘরেতে জন্ম দিয়ে দেয় ধনী ব্যক্তির ঘরে জন্ম দেওয়াতে স্বাভাবিকভাবে তার ধন ধন দৌলত ভোগ করার অভ্যাস থাকে খাওয়া দাওয়া ওটা বসা চলাফেরা গরম ঠান্ডা কোনো কিছুই সে সহ্য করতে সেরকম পারে না তাতে তার অভ্যাসটা আরও বেশি খারাপ হয়ে যায় আর পাপকর্মের ফলে যে কর্মফল খারাপ হয় তারপরে যে কষ্ট ক্লেশ এই জন্মে যে দারিদ্রতা যে ক্লেশগুলো সহ্য করতে কোনো সময় খাওয়া পাচ্ছে না ঘর নাই কাপড় নাই যে কষ্টগুলো হচ্ছে এর ফলে কাউর যদি কোনো সময় পাপকর্ম থেকে বিরতি নেওয়ার একটা বাসনা চলে আসে মোটামুটি তাহলে সে তাতে আবার যদি কোনো সময় তার সঙ্গে সাধুসঙ্গ হয়ে যায় তো কোনো কথাই নেই তখন সে রাস্তা খুলে যাবে কিন্তু ধনী ব্যক্তি সে সঙ্গে কিন্তু ধনী ব্যক্তিদের সঙ্গে প্রায়শ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হওয়া সম্ভব হয় না প্রায় দেখা যায় ধনী ব্যক্তিগণ অভিমানী হন তাদের দোয়ারে সাধুরা গেলে তাদেরকে অপমান করেন তাড়িয়ে দেন সেই জন্য তারা যান গেলে তাড়িয়ে দিলে তারা চলে আসেন ওই জন্য ধনী ব্যক্তিদের সঙ্গে সহসা সাধুদের দেখা হওয়া তাদের সঙ্গে কথা বিনিময় বা সেরকম ধরনের কথা প্রসঙ্গ কম হয় হয় না তা না হতে পারে কখনো সৌভাগ্যক্রমে হয়ে গেল কিন্তু গরিবদের সঙ্গে হওয়াটা সম্ভাবনা বেশি থাকে এইভাবে দেখা গেল যে পাপকর্মের ফলেতে যে ক্লেশ প্রাপ্ত হয় তাতে যদি জীবনে ধিক্কার চলে আসে ধিক্কার আমার জীবনে এগুলো আর করব না যা পাপ করেছি করেছি তাহলে তার জীবনের একটা টার্নিং পয়েন্ট ঘুরে যেতে পারে জীবনটা ঘুরে যেতে পারে কিন্তু পুণ্যকর্মের ফলেতে যে বৈভব আদি স্বর্গেতে ভোগ করে তারপর এই জগতে এসে আবার সে ধনী গৃহেতে জন্মগ্রহণ করে যেসব ভোগ করে তারপরে তার দেহবন্ধন যাওয়ার কোনো সম্ভাবনাটা থাকে না কম কদাচিত হয়ে গেল যেমন হয়েছিল বুদ্ধদেবের কোন বুদ্ধ কপিলাবস্তির বুদ্ধ সাক্ষ্যবংশের তার হয়েছিল অত্যন্ত ধনী ঘরের প্রিন্স যুবরাজ তিনি কিন্তু তার জীবনে কয়েকটা ঘটনা দেখে সঙ্গে সঙ্গে বুঝে গেছিলেন এই জীবনের কোনো ঠিক নাই কয়েকটা ঘটনা এ সিরিজ অফ ইনসিডেন্ট পরপর একটা করে ঘটনা হয়েছিল সামনে দিয়ে একজন মরা চলে গেলেন একটা কুষ্ঠরোগীকে দেখেছিলেন এইভাবে একটা একটা পরপর বেশ কয়েকটা ঘটনা দেখার পর তার ভেতরে উপলব্ধি হয়ে গেল যে না এই জীবনে তো কোনো নিশ্চয়তা নেই বুদ্ধিমান ব্যক্তি তারা অল্প কথাতে অল্প উদাহরণতে বুঝে যান কিন্তু নির্বোধ ব্যক্তি যারা বিষয়তে ডুবে রয়েছেন তাদের বোঝবার কোনো সম্ভাবনা নাই এই জন্য হিন্দিতে আমাদের একটা কথা আছে মজা করে বলে যে সমাজদার আদমিকে লিয়ে ইশারা কাফি হ্যাঁ যারা বুদ্ধিমান তাদেরকে একটু ইশারা করলে বুঝে যান জন্ম মরণের মালা এই জীবনে চলছে এখানে কোনো নিশ্চয়তা নেই এটা উপলব্ধি করলে ভালো হয় একটা উদাহরণ দিলে আপনারা এই কথাটা বুঝতে পারবেন বলছে একটা বিশাল ফ্যাক্টরির একজন মালিক ছিলেন বিশাল বিশাল ফ্যাক্টরির মালিক কলকাতায় তিলজলা না কোথায় একটা ছিল বিশাল মালিক ছিলেন তার ওখানে অনেক লেবার কাজ করতো শয়ে শয়ে লেবার তার সমস্ত ব্যাপার স্যাপারই আলাদা ছিল সমস্ত ক্রিয়াকর্ম তাকে দেখতে হতো ডিরেক্টরের কাজ করতেন ম্যানেজারও ছিল সব কিছু ছিল তিনি কোনো সময় সাধুরা এলে তাদেরকে হয়তো তাড়িয়ে দিতেন না কিন্তু তাড়ানোর থেকেও বেশি সাধুরা যখন আসতেন এসে দুই একটা ভালো কথা বলতে চাইছেন ওসব কথা শোনার সময় নেই কি লাগবে বলুন নিয়ে যান ওসব কথা শোনান আমারটা আমার সময় কই সব কথা শুনবো আপনার কি লাগবে বলুন নিয়ে যান সাধুরা আরও বেশি অপমানিত বোধ করত কেন কিছু নিলে পরে ভগবানের জন্য যদি কিছু নেয় তাহলে কিছু দেওয়ার দরকার আছে উনি নেবেন না পরবর্তীকালে সেই সাধু যে একজন একজনের কথাই আমি আপাতত বলছি তিনি কয়েকবার এরকম ঘটনা দেখে তিনি বললেন না একে যখন মঙ্গল করতে পারছি না তখন এর কাছে আর যাবো না এ মঙ্গল করতে পারলে যেতাম ও তো কিছু দিয়ে দিচ্ছে বলে আপনি নিয়ে যান কি লাগবে বলুন নিয়ে যান আমার সঙ্গে আমি সময় নেই সময় দিতে পারবো না যা লাগবে নিয়ে যান সময় আমি দিতে পারবো না তিনি দুঃখ পেয়ে যেতেন না ঠিক আছে আর যাবো না সেই বৃদ্ধ সেই ব্যক্তি ব্রহ্মচারী এখন তার বয়স হয়ে গেছে অনেক প্রচুর বয়স হয়ে গেছে বর্তমানে এই যখনকার এখনকার কথা বলছি আর সেই ফ্যাক্টরি মালিকের সঙ্গে অনেক দিন তার দেখা নেই প্রায় কুড়ি বছর হবে পনেরো কুড়ি বছর দেখা নেই হঠাৎ তিনি বালিগঞ্জের একটা জায়গা দিয়ে যাচ্ছেন যেতে যেতে একজন ব্যক্তি ডাকছেন ও সাধু বাবা একটু শুনুন সাধু বাবা শুনুন বলে কে ডাকে তিনি সেখানে আসতে গিয়ে গেলেন কে বলছেন আমাকে মনে করতে পারছেন আপনি না মনে করতে পারছি না তো আপনার মনে নেই আপনি যে ফ্যাক্টরিতে যেতেন যে ভিক্ষা নিতে ও হো বলে ফ্যাক্টরির মালিক ছিলাম আমি আজকে আমার এই দশা ভেতরে ভেতরে ম্যানেজাররা সমস্ত চুরি করে সমস্ত কিছু আমাকে দেউলিয়া করে দিয়েছে আমি বুঝতে পারিনি এরকম অনেক ঘটনা ঘটেছে আমাদের কলকাতাতে এক জায়গায় একটা ফ্লাওয়ার মিল ছিল তার মালিক জানতেই পারেনি তার ম্যানেজার চুরি করে করে সব শেষ করে দিচ্ছে একবার দেউলিয়া করে দিয়েছেন এমনকি ডালাউসিতে বিশাল অফিস ছিল সে অফিসটাকে পর্যন্ত বিক্রি করতে হলো বিশাল তাপর দিনা সমস্ত দিতে হলো তো মানুষের কখন কি হয় কোনো বলা যায় না যে কথাটার জন্য আমি কথাটা তুললাম যে কর্মফল সেই ব্যক্তি সেই যে এত বড় ফ্যাক্টরির মালিক ছিল সে এখন কোনো মতে জীবনযাপন করবার জন্য বাড়ির নিচে একটা মুদিখানা খুলেছেন তাতে চাল ডাল আটা মশলা এগুলো সব বিক্রি করেন কোনো মতে জীবন চলে কোনো মতে চলে যায় তখন সেই সাধু বাবাকে বলছেন যে আমি অভিমানেতে বলেছিলাম সময় চাইবেন না যা লাগবে নিয়ে যান আজকে আপনাকে আমি পায়ে ধরে অনুরোধ করছি আজ আমার প্রচুর সময় আছে আপনি আমাকে যত কথা বলবেন আমি সব শুনব এইভাবে মানুষের জীবনে যখন টার্নিং পয়েন্ট আসে ধাক্কা আসে তখন মানুষ শান্ত হয় শান্ত মানে একেবারে শান্ত না বিষয় থেকে একটু বিরক্ত হয় যতক্ষণ পর্যন্ত বিষয় বিরক্ত না হয় ততক্ষণ পর্যন্ত মানুষের হৃদয়ে এই অপ্রাকৃত জগতের গুণগাথা সেগুলো দানা বাঁধে না আর যে মুহূর্তে এই কথা তার হৃদয়ে স্থান পায় পৃথিবীর কোনো শক্তি নেই তাকে আর বিপদগ্রস্ত পারে যার কানেতে এইসব কথা চলে গেছে তাকে আর ফেলে দেওয়া সম্ভব হবে না হয় না মঙ্গলের রাস্তা তার খুলে গেল যাই হোক যদব্রহ্ম সাক্ষাৎ কৃতনিষ্ঠায়াপি বিনা সময়তি বিনা না ভোগই কে বলেছেন সের রূপপাত বলেছেন অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে শ্রেষ্ঠ দার্শনিক শ্রী সনাতন এবং রূপ গোস্বামী জীব গোস্বামী এর উপরে আর কোনো দিন এর চিন্তা করতে পারছেন না কেউ ভগবানের নিজজন রূপ গোস্বামীপাদ লিখেছেন নামাষ্টক নাম অষ্টকম সম্বন্ধে যদ্ব্রহ্ম সাক্ষাৎ কৃতিনিষ্ঠয়াপি বিনা সময়ত বিনা না ভোগই বলছেন ব্রহ্মেতে নিষ্ঠা স্থাপন করেছে ব্রহ্ম ইম্পার্সোনাল ব্রহ্ম ইফালজেন্স নির্বিশেষ ব্রহ্মেতে যদ্ব্রহ্ম সাক্ষাৎ কৃতিনিষ্ঠয়াপি বিনা সবায়াত বিনা না ভোগই তার যে পারব্ধ কর্মফল সেটা না ভোগ করা পর্যন্ত তথাপি তার কোনো রকমভাবে মুক্তির সম্ভাবনা হবে না কিন্তু যদি ঘটনাক্রমে কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে হঠাৎ এমন একটা দিন আসে তার মুখেতে হঠাৎ একটা নাম বেরিয়ে গেল ভগবানের শ্রীকৃষ্ণের নাম বাস্তবিক বলছে বাস্তবিক নাম তো দূরের কথা যদি নামাভাসও হয় সেই নামাভাসের ফলে তার জড় সংসার থেকে মুক্তি হয়ে যায় এভাবে বলছেন যদ্ব্রহ্ম সাক্ষাৎ কৃতিনিষ্ঠয়াপি আপি বিনা সময়াতে বিনা না ভোগই হ্যাঁ অপৈত নাম স্ফুরণেন তত্ত্বে পারব্ধ কর্মেতে বিরতি বেধ পারব্ধ কর্মফলের ভোগ ছাড়া কখনোই কোনোদিন তার রেহাই নেই কিন্তু যদি কোনো সময় নাম উদিত হয় সেই নাম উদয়ের ফলে সেই নাম তাকে সর্বমঙ্গলের রাস্তা দেখিয়ে দিতে পারে অন্য কোনো রাস্তা নেই আজ আমরা শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের প্রথম স্কন্ধ থেকে নবম স্কন্ধ যেসব ঘটনা শুনলাম সেটার মধ্যে আপনাদের বিন্দুমাত্রও যেন কারোর সন্দেহ না আসে এইসব কথা শ্রবণের কি দরকার ছিল এইসব ঘটনাগুলো যদি পুঙ্খানুপুঙ্খরূপে আমি ব্যাখ্যা করতে থাকি তখন আপনি পাগল হয়ে যে বলবেন না এগুলো ব্যাখ্যার তো দরকার ছিল মানুষ যতক্ষণ পর্যন্ত নির্বেদ না প্রাপ্ত হয় ততক্ষণ পর্যন্ত তার কর্ণেতে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত বিলাসবহুল আনন্দময় কথা কখনোই স্থান পাবে না সেই জন্য সমস্ত ঘটনাগুলো রাজাদের চন্দ্রবংশের সূর্যবংশের এরা কেউই সাধারণ নয় এইসব ঘটনার মাধ্যমে আগে ক্ষেত্রটাকে ব্যাকগ্রাউন্ডটাকে পরিষ্কার করা হলো এর দ্বারা ধীরে ধীরে আমি এইসব পবিত্র কথা শুনতে শুনতে নিজেকে যোগ্য করে নেব এবং যোগ্য করে নেওয়ার পর তারপরে কি হবে অপ্রাকৃত জগতের এই ভগবতের লীলা ভগবানের দিব্য লীলায় প্রবেশ অধিকার হতে পারে শিল সুখদেব গোস্বামী নবম স্কন্ধ পর্যন্ত আলোচনা করে তিনি চুপ করে গেছিলেন কোনো কথা আর বলেন নাই সুখদেব গোস্বামী হাত জোর করে বলেছিলেন গুরুদেব আপনি চুপ করে গেলেন কেন ভগবানের কথা আরও বলুন সুখদেব গোস্বামী বলেছিলেন তুমি অনেক দিন ধরে খাওয়া দাওয়া হয়নি তোমার বিশ্রাম নেই স্নান আদি হয়নি বিশ্রাম করো পরে দেখা যাবে পরীক্ষিত মহারাজের কোনো হরিকথাতে ক্লান্তি নেই ক্লান্তিহীনভাবে তিনি হরিকথা শুনছেন তাই কাতরভাবে বলছেন আমি তো আপনার হরিকথা পান করছি আমার কোনো রকমভাবে ক্ষুধা তৃষ্ণা তো নাই এই কথাটা পরীক্ষিত মহারাজ বলছেন বলছেন পিবন্তম তন মুখাম্বুজম হরিকথামৃতম আপনার শ্রীমুখে যে বিগলিত হরিকথা সে হরিকথা অমৃত তো আমি পান করছি নৈশাম সাম দুঃস্বাহাম মতি খুতমান মানে আমার ক্ষুধা তৃষ্ণা ত্যাক্তদম বিবাদ হতে আমাকে এই ক্ষুধা তৃষ্ণা তো কষ্ট দিচ্ছে না আপনি বলে যান দয়া করে কৃপা করে সুখদেব গোস্বামী পরীক্ষা করেছিলেন যে ওর আদৌ দশম স্কন্ধ শোনবার অধিকার আছে কি না যখন দেখলেন না এর অধিকার আছে তখন তিনি প্রশংসা করলেন এবং তারপর হরিকথা শুরু করেছিলেন যাই হোক এখানে আমরা চন্দ্রবংশের সূর্যবংশের কথা আগে বর্ণনা করেছিলাম তারপর চন্দ্রবংশের শুরু হয়েছিল কোথা থেকে চন্দ্রমা চন্দ্রমার পুত্র বুধ বুধের পুত্র হচ্ছে পুরুরবা সেসব কথা আমি বর্ণনা করেছিলাম সে পুরুরবা থেকে যে বংশধর চলে আসছে সেখানে পরবর্তীকালে যদু পেলাম যদু সেই যদুর থেকে ধীরে ধীরে এইসব বংশধর সব নেমে আসছে বড় পবিত্র বংশ আমি কালকে শর্মিষ্ঠা দেবযানী এবং যজাতি রাজার কথা বলেছিলাম এখন যজু এই যে যদু যজাতির বংশের ছেলে যদু থেকে যদু বড় ছেলে কিন্তু যদু বাবার কথা মানেন নাই কেন মানেন নাই সেসব কথা আমরা আজকেই দশম স্কন্ধ শুরু করব ভগবানের ইচ্ছায় তখন আমি এখানে যদুকে যে প্রশংসা করা হয়েছে কেন করা হলো সেই চাপ কথা আমি উত্থাপন করব এই যদু বংশেতে ধীরে ধীরে অনেক কথা সেখানে বৃহদ্রথের বৃহদ্রথ বলে আলোচনা না এখানে বংশ পরম্পরা বর্ণনা আছে সেই বৃহদ্রথ বৃহদ্রথের পুত্র জন্মায় কিন্তু সেই পুত্র কোনো কাজের নয় দুটো খণ্ড আর্ধেক এখান থেকে একদম দুটো পুতুলের মতো দুটো খণ্ড মরা ওটাকে তার পত্নী ছুঁড়ে ফেলে দেয় ও কী হবে এটা দিয়ে সেই সময় জড়া নামক এক রাক্ষসী ওটা দেখে বলে আশ্চর্য লাগলো দুটো খণ্ড দুদিকে পড়ে রয়েছে ওটা কুড়িয়ে নিয়েছে খেলতে খেলতে ওটাকে এরম জড়া দেওয়ার সঙ্গে সঙ্গে জড়া হয়ে গেল জরায় একটা বাচ্চা হয়ে গেল অপূর্ব এই পূর্বের কর্মফল ছিল এই জরাসন্ধের এই জন্য এইরকম আর্ধেক আর্ধেক হয়ে জন্মেছিল তাকে জরানামক রাক্ষসী খেলতে খেলতে জোড়া দেওয়াতে পূর্ণ মানুষ হয়ে গেল তখন সেই বাচ্চা কাজের বাচ্চা হয়ে গেল তখন তাকে মানুষ আদি করেছিল তারা নিয়ে সেই জরাসন্ধ বিশাল রাজা হয়েছিল পরবর্তীকালে আমরা দেখব কিন্তু দৈত্য ভগবানকে মানেন না ভগবানের সঙ্গে বিদ্বেষ করেন এবার এই বংশে আরও কিছু কথা বলা ছিল শান্তনু রন্তিদেবের কথা বলা হয়েছিল তারপর আরও কিছু বলা দুষ্পন্ত এবং যজাতি যজাতি বনে চলে যজাতি বনে চলে গেছিল বলেছিলাম যজাতির যখন বৈরাগ্য উৎপন্ন হলো তখন তিনি বনে চলে গিয়েছিলেন দুষ্পন্ত এবং শকুন্তলার বংশ পূর্ববংশে দুষ্মন্ত জন্মগ্রহণ করেন বিশাল রাজা ছিলেন দুষ্মন্ত রাজা একদিন জঙ্গলেতে শিকার করতে গেছিলেন সৈন্য আদি নিয়ে সেখানে গিয়ে হঠাৎ তিনি তৃষ্ণার্ত হয়ে প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে বিশ্রামের জন্য কর্ণমণির আশ্রমে প্রবেশ করেছিলেন কর্ণমণির আশ্রমে প্রবেশ করার সময় কর্ণমণি সেই সময় আশ্রমেতে ছিলেন না তিনি কার্যান্তরে বাইরে ছিলেন সেই সময়তে সেখানে শকুন্তলা নামক এক কন্যা ছিল যিনি কর্ণমণির কন্যা নয় কর্ণমণি পালন করেছেন জঙ্গলের মধ্যে বিশ্বামিত্র এবং অন্য মেনকা ইত্যাদি এইসব প্রসঙ্গ আছে বিশ্বামিত্র বইছে বিশ্বামিত্রের এবং মেনকার গর্ভে উৎপন্ন হয় তিনি যে বাচ্চাকে ওখানে ফেলে রেখে যান আশ্রমের সন্নিধানে কর্ণমণি সেটা দেখে আদর করে সেই কন্যাকে পালন করেন সেখানে সবাই সেই পক্ষীরা পালন করেছিল রক্ষা করেছিল শকুনিয়াদির জন্য শকুন্তলা হয়েছিল তাকে পক্ষী দিয়ে ছায়া দিয়ে পালন করেছিলেন জঙ্গলে সেই থেকে তার নাম শকুন্তলা তিনি দুঃসন্ত রাজা এসছেন সে আশ্রমে দেখে রাজাকে আসন আদি দান করে যথাযোগ্য সম্মান করেছিলেন দুঃশান্ত রাজা বলছেন যে সত্যি করে আপনি বলুন আমার আমি পুরী বংশের পবিত্র বংশের আমি রাজা আমি কোনোদিন কোনো ব্যবিচার আমার কোনোদিন আমরা করি না কি আমার আপনার প্রতি কেন আকর্ষণ হচ্ছে কি কারণ আপনার জন্মকাহিনী বলুন তখন জানতে পারা গেল তিনি হচ্ছে গান্ধী নন্দন যে বিশ্বামিত্র তিনি ক্ষত্রিয় বংশে জন্মেছেন তো কন্যা ক্ষত্রিয় কন্যা বলছে তাই বলে আমার তো সাধারণ ব্রাহ্মণ কন্যার প্রতি আমার তো এ হবে না যাই হোক তাকে সেখানে বিধি মতে তিনি বিবাহ করলেন অনেক রকম বিধি আছে রাক্ষস বিধি আছে বিভিন্ন রকম প্রথা আছে সেগুলো আপনার এখন আমরা কৃষ্ণের যখন বিবাহ প্রসঙ্গ সেই সব জায়গায় আলোচনা করব সেইখানে তিনি গন্ধর্ব মতে বিবাহ আছে রাক্ষস উদ্বাহ আছে উদ্বাহ মানে বিবাহ সংস্কৃততে উদ্বাহ বলে সেটাকে বিবাহ করলেন করে দেবতাদের সাক্ষী রেখে তাকে নিজের পত্নীরূপে গ্রহণ করলেন করে তিনি সেই রাত সেখানে বঞ্চনা করে চলে গেলেন সেখানে যাওয়ার পর শকুন্তলার কিছুদিন পর অপূর্ব এক সন্তান জন্মগ্রহণ করল শকুন্তলা সেই সন্তানকে নিয়ে রাজার দরবারে গেলেন রাজা লোকলজ্জা ভয় কেউ জানতে পারবে বুঝতে পারবে না আমাকে অপবাদ দিতে পারে ভেতরে ভেতরে কি মানেন কি না মানেন সেটা তার ব্যাপার তিনি বললেন এটা আমার সন্তান নয় তখন দৈববাণী হলো রাজন এই সন্তান তোমার তোমাকে গ্রহণ করো এইভাবে তখন সেই সন্তানকে গ্রহণ করেছিলেন সেই সন্তান মানে আশ্চর্য সন্তান কর্ণমণির আধ্য আশ্রমে যখন সেই সন্তান ছিল সেই সন্তানের এত ক্ষমতা ছিল বল বীর্য ছিল যে জঙ্গলের সিংহগুলোকে এরকমভাবে বগল দবা করে নিয়ে আসতো ওদের সঙ্গে খেলে আবার ছুঁড়ে ফেলে দিত বাবা রে একটা বাচ্চা এত ক্ষমতা ছিল তার এই এই এর নাম ছিল ভরত মানে সে মানে কল্পনা করা যায় না সিংহগুলোর সঙ্গে খেলা করে বাঘগুলোর সঙ্গে খেলা করে কোনো ভয় পায় না এরকম ছেলে ছোট্ট ছেলে দা গন্ধর্ম মতে এই সে বিবাহ করে এই যে রাজদুষ্যন্ত রাজা করলেন তখন সেই কন্যা এই পুত্রকে স্বীকার করেছিলেন ভরত ভরত ভরত রাজা শশাগরা পৃথিবীর রাজা হয়েছিলেন তার পত্নী পুত্র এইভাবে অনেক ব্যাপার অনেক সব কথা মমতা বৃহস্পতির প্রসঙ্গ ইত্যাদি আসে এখন আমি বাধ্য হয়ে খুব তাড়াতাড়ি অগ্রসর হওয়ার জন্য রন্থিদেবের কানি আপনাকে বলেছি দীপদাসের বংশবলী বর্ণনা করার কথা ছিল সময় অল্পতার জন্য হলো না জরাসন্ধের কথা বললাম এবার শান্তনু রাজা ওই বংশেতে তিনি এক প্রবল প্রতাপশালী সুন্দর রাজা ছিলেন যার নাম শান্তনু হয়েছিল তার পূর্বের নাম ছিল মহাভিষক তিনি যাকে স্পর্শ করতেন তিনি নবযৌবন প্রাপ্ত হতো বৃদ্ধ ব্যক্তিকে যদি স্পর্শ করে দিত সঙ্গে সঙ্গে তার নবযৌবন হয়ে এত তার ক্ষমতা ছিল কি জানি তার পূর্বের কি ছিল আর প্রত্যেকের মনেতে এক প্রবল শান্তি বিরাজ করত তার সামনে এলেই তাকে স্পর্শ করলে বা সামনে এলেই বিরাট শান্ত শান্ত হয়ে যেত মানুষ এত শান্তি বিরাজ করত সেই শান্তনু রাজা তাই জন্য তার নাম হল তিনি ব্রজমণ্ডলে যেটা বর্তমানে সাতোহা বলে নাম আমরা চুরাশিকর জঙ্গল যখন ঘুরি সেই সময় অবশ্যই আমি সেই জঙ্গলে যাই সেটার নাম হলো সাতোহা শান্তনুকুণ্ড ব্রজবাসীদের মুখের বচন ঘুরতে ঘুরতে সাতোহা হয়ে গেছে শান্তনুকুণ্ড হ্যাঁ যেমন বহুলাবন বহুলাবনকে ও ব্রজবাসীরা কথায় কথায় বলতে বলতে বাটি হয়ে গেছে বহুলামন এটা বাটি এখন বাটি না বললে কেউ চিনতে পারবে না এই জন্য বিভিন্ন নামকরণ হয়েছে এখন এই শান্তনু মহারাজা সেই জঙ্গলেতে বৃন্দাবনেতে বিশাল ভজন করেছিলেন ভজন করার জন্য সেই সেখানে শান্তনুকুণ্ড আছে সেখানে কিন্তু সেখানে আমরা দেখলাম যে দেবাপি আর শান্তনু দুজন ছিলেন ভাই দেবাপী বড় ছিল শান্তনু ছিলেন ছোট কিন্তু দেবাপি জঙ্গলে চলে গেছেন রাজধানী করবে না রাজধানী রাজ্যে বসবে না বিরক্ত এখন শান্তনু যেই রাজ্য রাজধানীতে বসেছেন তখন দীর্ঘদিন যাবৎ কোনো বৃষ্টি জল কিছু নেই বারো বছর না কত বছর যখন জল নেই সবাই পাগল হয়ে গেছে বলে এই কী কাণ্ড নিশ্চয়ই রাজার কোনো পাপ হয়েছে সাধু সন্ন্যাসীরা সাধু ঋষি মনিরা বিচার করে বললেন না না শান্তনুর এমনি কোনো পাপ হয় নাই অত্যন্ত আত্মা কিন্তু একটা অন্যায় হয়েছে সেটা হচ্ছে বড় ভাই বেঁচে থাকতে ছোট ভাই রাজা হয়েছে ওই জন্য দেবতারা অসন্তুষ্ট হয়ে তার রাজ্যেতে কোনো রকমভাবে বর্ষা আদি দিচ্ছে না তখন মুনি ঋষিয়া বললেন এক কাজ করুন রাজন আপনি চলে যান জঙ্গলে গিয়ে আপনার বড় ভাইকে পায়ে ধরে নিয়ে আসুন তখন বলার সঙ্গে সঙ্গে তখন কি হলো তিনি বললেন ঠিক আছে গিয়ে বড় ভাইয়ের কাছে গিয়ে অনেক প্রার্থনা করলেন দেবাপিকে আপনি চলুন আপনি না গেলে এরকম অসুবিধা হচ্ছে রাজ্য রাজধানীতে শান্তি হচ্ছে না মানে এই বৃষ্টি আদি হচ্ছে না দেবাপি তখন তো তখন তো তিনি রাজি হলেনই না যে রাজ্যে ফিরে আসবেন উল্টে ভাইকে উল্টো পাল্টা বলতে আরম্ভ করলো তারপর বেদের নিন্দা করতে আরম্ভ করলো বৈষ্ণব নিন্দা আরম্ভ করতে আরম্ভ করলো ঋষিরা বললেন এবার সমাধান হয়ে চলে এসো এবার তুমি রাজা থাকো বলে কেন বলো এখন অধপতিত হয়েছে বেদের নিন্দা করেছে বেদের নিন্দা ওর মুখ দিয়ে বেরিয়ে গেছে বেদের নিন্দা বেরোয় সঙ্গে সঙ্গে অধপতিত এখন আর তোমার রাজা হলে আর কোনো অসুবিধা হবে না শান্তনু মহারাজ যখন আবার ফিরে এলেন রাজধানীতে বিশাল বৃষ্টি হতে আরম্ভ করলো কেন আর তো কোনো দোষ রইল না ও অধপতিত হয়েছে আর রাজা হতে পারবে না এইভাবে শান্তনু রাজার বংশে সেখানে গিয়ে শান্তনুর শান্তনুর গঙ্গা শান্তনু এবং গঙ্গা গঙ্গা দেবী মা যে তার শান্তনুকে বিবাহ করেছিলেন গঙ্গা শান্তনু রাজা তার ঔরসে অনেকগুলো সন্তান হয়েছিল কিন্তু শান্তনু রাজাকে বলেছিলেন গঙ্গা দেবী যে যে কোনো পুত্র জন্ম হবে সে পুত্র আমি যা করব কোনো ব্যাপারে কোনো প্রশ্ন করতে পারবে না শান্তনু রাজাকে বলেছেন আমি যা ক্রিয়াকর্ম করব কোনো ব্যাপারে কোনো প্রশ্ন করতে পারবে না সেই শর্তে আমি তোমার পত্নী হতে পারি সেই শর্তে হয়েছিল কিন্তু শান্তনু রাজা যত সন্তান হচ্ছে সে গিয়ে জলে ফেলে দিয়ে আসে লাস্টে যখন অনেকগুলো সন্তান এবং ছ সাতটা আটটা চলে গেল প্রায় আট ন তখন আর সে সহ্য করতে না পারে বলে ফেললো কি ব্যাপার তুমি কোথাও সন্তানগুলোকে তখন দেবী বললেন বা তোমার সঙ্গে এখন আমার সম্বন্ধ হয়ে গেল আমি আমার চলি গঙ্গা দেবী চলে গেলেন সেই পুত্রের শেষ পুত্রের নাম হলো গঙ্গাপুত্র ভীষ্ম সেই পিতামহ ভীষ্ম যাকে আমরা পিতামহ ভীষ্ম বলি তিনি আজন্মকাল দেবতাদের কাছে এরকম হাত তুলে বলেছিলেন আমি আজন্ম ব্রহ্মচারী থাকব আকুমার ব্রহ্মচারী আমি জীবনও এই পালন করলেন তিনি পালন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলেন আর এই যে রাজধানীর জন্য যে কোনো পরিস্থিতিতে আমি এই রাজধানীকে ছেড়ে যাব না এখানে এদের মঙ্গল অমঙ্গল সব ব্যাপারে আমি থাকবো প্রথম থেকে এই দুটো প্রতিজ্ঞা করেছে যার জন্য দুর্যোধন এত অত্যাচার করলো তিনি রাজধানী ছেড়ে যেতে পারছেন না প্রতিজ্ঞা করে ফেলেছিলেন আগে এই শান্তনু রাজার ভীষ্ম হল হ্যাঁ এইখানে মহাভাগবত বিদ্যান এবং বীরসমূহের অগ্রগণ্যী পিতামা ভীষ্মের গুণাবলী ভগবানও বলে শেষ করতে পারেন না মহর্ষি পরাশরের নাম আপনাদের বলেছিলাম সে পরাশর থেকে বিষ্ণুর অংশে দাস কন্যার গর্ভেতে কৃষ্ণ এই কৃষ্ণ দৈপায়নের আবির্ভাব অত্যন্ত মানে আশ্চর্য ব্যাপারে এসে শুনলে আপনারা হজম করতে পারবেন না কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস কিভাবে আবির্ভাব হয়েছিলেন পরাশরমণি নৌকা পার হচ্ছেন নৌকা পার হতে হতে যে নৌকা পার করছিলেন সে ধীবরের কন্যা দৈবক্রমে ভগবান ওই ভগবানের ইচ্ছায় সেই পরাশরমণি বললেন পরাশরমণির ভগবানের ইচ্ছায় সেখানে তার গর্ভে সেখানে জন্ম হলো কে এই দৈপায়ন বেদব্যাস সেটা বাইরের দৃষ্টিতে ধেবরের কন্যা কি তার বিশাল ক্ষমতা ছিল কিন্তু সেই কন্যা এই যে কৃষ্ণদেবায়ন হলো কিন্তু তার কুমারিত্ব নষ্ট হবে না এরকম ধরনের কথা বলেছিলেন চারিদিকে কুয়াশা করে দিয়ে তার মধ্যেই তিনি সন্তান আধান করেছিলেন এসব অনেক ব্যাপার নৌকা চলতে চলতে সেখানে এখন এই যে মুনি আবির্ভাব বলেন তিনি হচ্ছে বিষ্ণুর অংশে আবির্ভাব হয়েছেন তিনি বেদ পুরাণ আদি যা কিছু যা কিছু সমস্ত কিছু এই জগতে তিনি আমাদের কাছে প্রকাশ করেছিলেন সাধারণ কেউ নয় ওই দাসকন্যাকে আবার শান্তনু বিবাহ করেন বিশেষ ব্যাপার ছিল এর পেছনে অনেক রহস্য আছে শান্তনু বিবাহ করাতে শান্তনু বিবাহ করেছিলেন এই দাসকন্যায় শান্তনু চিত্তাঙ্গদ বিচিত্র বিজয়ে দুই পুত্রের জন্মগ্রহণ করেন চিত্তাঙ্গদ গন্ধর্বগণের সঙ্গে লড়াই করতে গিয়ে সেখানে নিহত হয় বিচিত্র বীর্য সে অম্বিকা অম্বালিকার পানি গ্রহণ করেন অম্বালিকা আর অম্বালিকা কাশিরাজের পুত্রী তারা কোনো মতেই পিতামহ ভীষ্ম ছাড়া কাউকে বিয়ে করবে না প্রতিজ্ঞা পিতামহ ভীষ্ম বলছেন আমি কি করে বিয়ে করব আমার তো বিয়ে করার কোনো কথা নেই শেষে তারা যখন নালিশ করেছিলেন কার কাছে পরশুরামের কাছে পরশুরাম এবার তেজের সঙ্গে শিষ্যকে বলছেন এই তুই বিয়ে করছো না কেন তোমাকে বলছে এই দুটো কন্যা বলছে গুরুদেব আপনি এসব কি বলছেন আমি ছোটবেলায় প্রতিজ্ঞা করেছি আমি আমি আকুমার ব্রহ্মচারী তখন গুরুদেবের সঙ্গে অনেক সব অনেক কিছু হয় সেসব কথা শুনে দরকার নেই তখন তিনি বলেছিলেন উৎপথ প্রতিপন্নস্ব পরিত্যাগ বিধিয়তে বলছে যিনি কার্যাকার্য ন্যায় অন্যায় বিচার করতে জানেন না সেই গুরুদেব সেই গুরুদেবকে ত্যাগ করাই ভালো সেই গুরুদেবকে ত্যাগ করতে হয় বলছেন যিনি কার্যাকার্য কোনটা ন্যায় কোনটা না বিচার না করে ভালো মন্দ যে আদেশ চালিয়ে দেন সেরকম গুরুদেবকে ত্যাগ করে বা এরকম এই যে গঙ্গা পুত্র ভীষ্ম আমি তেজের সঙ্গে বলেছিলেন সেখানে আমরা দেখলাম এই বিচিত্র বীর্য যে ছিল সে অম্বা অম্বালিকার পানি গ্রহণ করেন কিন্তু অত্যন্ত আসক্তির জন্য তার টিবি হয়ে যায় মানে যক্ষা রোগ হয়ে যায় অকালে তিনি প্রাণ বিসর্জন দেন কোনো সন্তানাদি হয় না তাতে তখনকার দিনে বিধান ছিল বেদব্যাসকে মা বললেন যে মা সেই মায়ের আদেশে তখনকার দিনে এটা বিধান ছিল তিনি সন্তান আধান করলেন তাতে কি হলো তাতে কি কাতে হলো এবার বিভিন্ন পুত্র ধৃতরাষ্ট্র পাণ্ডু এবং বিদুর তিন পুত্র উৎপাদন করলেন এবার এই যে গান্ধারীকে বিবাহ করলেন ধৃতরাষ্ট্রজি আপনারা জানেন গান্ধীজি কিভাবে পতিব্রতা পালন করে পাতিব্রতা রমণী পাতিব্রত নিভিয়েছিলেন তার পুত্র দুর্যোধন একশোটা পুত্র হয়েছিল এবং কন্যা দুঃশালা হয়েছিল আর পাণ্ডুর পাণ্ডু জঙ্গলে গিয়ে কোনো একটা কারণে স্বীকার করতে গিয়ে একটা অভিশাপ পেয়েছিলেন তাই জন্য তিনি সন্তান উৎপাদন করতে সমর্থ হননি তিনি বরঞ্চ মারা গেছিলেন বলছে তার কুন্তি এবং মাদ্রি মাদ্রির সঙ্গে মিলন করতে গিয়ে মারা গেছিলেন সেই জন্য মাদ্রি দুঃখের সঙ্গে বললেন স্বামী যখন আমার কারণে মারা গেছেন স্বামীর সঙ্গে তিনি সহবাসে চলে গেছিলেন সহবাসে যাওয়ার পর কুন্তি দেবী তখন তৈরি হচ্ছেন আমিও সহবাসে যাব তখন কুন্তি দেবীকে পায়ে ধরে মারুন করলেন কে বলছেন মাদ্রি বা দিদি তোমাকে থাকতে হবে তুমি না থাকলে হবে না এই শিশুগুলোকে পালন করবে কে ওই শিশুগুলোকে পালন করবে কে ওই শিশুগুলো কোথায় বলছে শিশুগুলো হয়েছিল এই শিশুগুলো হয়েছিল কিভাবে এরা সব হয়েছিল বিভিন্ন দেবতার অংশেতে ইন্দ্রের অংশেতে অর্জুন হয়েছিল যুধিষ্ঠির মারা হয়েছিলেন ধর্মরাজের অংশে অশ্বিনী দ্বয়ের অংশে হয়েছে নকুল সহদেব ভীম হয়েছিলেন বায়ুর অংশে এই পঞ্চ পাণ্ডব পঞ্চ অংশেতে কুন্তিদেবীর গর্ভে মাদ্রির গর্ভে হয়েছিলেন এই দুজন নকুল সহদেব এইভাবে এই পুত্র ছোট ছোট বাচ্চাগুলোকে মানুষ করবার জন্য দিদির পায়ে ধরলেন যে তোমাকে থাকতেই হবে আমি চললাম স্বামীর সঙ্গে বলে চলে গেলেন কুন্তি দেবীর কষ্টের শেষ নেই আজন্ম তিনি বিভিন্ন রকম অমানসিক কষ্ট ভোগ করেছেন যেটাই কুন্তি দেবীর রহস্য যে জীবনের তার সমস্ত কথা বড় অদ্ভুত আমরা ভাগবতে আসবে সেখানে আমরা আলোচনা করেছিলাম কুন্তি দেবীর প্রসঙ্গ প্রথম স্কন্ধেতে যারা শুনেছেন তাহলে এইভাবে এবার দ্রৌপদীকে বিবাহ করেন পঞ্চপাণ্ডব পঞ্চপাণ্ডব বিবাহ করার পরেতে তাদের পঞ্চপুত্র জন্ম হয় তাদের নাম হল প্রতিবন্ধ সুতসেন সুতকীর্তি শতানিক সুতকর্মা প্রভৃতি পঞ্চ পাণ্ডবগণের মধ্যে আরও অন্য অন্য যে ভার্যা অর্থাৎ পত্নী ছিল তাদের বিভিন্ন তাদের পুত্র হয়েছিল যেমন যুধিষ্ঠিরের পৌরবী ভারজাতে দেবক নামে এক পুত্র হয় ভীমসেনের হিড়েম্বা নামক রাক্ষসী সে কোনো মতে ছাড়বে না তাকে বিবাহ করেছিল ঘটোৎকচ হয় ঘটোৎকচের বিশাল ক্ষমতা তারপর কালী নামক ভারজায় সর্বগত উৎপন্ন হয় সহদরের বিজয়া নামক ভারজায় সুহত্য নকুলের ভারজা করেনুবতীর গর্ভে নিরমিত্য পুত্র জন্মে উলিপির গর্ভে অর্জুনের ইরাওয়ান নামে হয় মণিপুরের রাজার কন্যার বব্যুবাহন সুভদ্রাতে অভিমন্যু পুত্র জন্মে অভিমন্যুর পুত্র পরীক্ষিত পরীক্ষিতের পুত্র জন্মেজয় জন্মেজয় সর্ব এই জন্মেজয় যেহেতু বাবাকে সাপে কেটেছিল সেই জন্য জন্মজয় অত্যন্ত দুঃখের সঙ্গে রেগে গিয়ে বলেছিলেন ঠিক আছে সমস্ত সর্পকুলকে আমি যজ্ঞ করে সর্পযজ্ঞ করে বিনাশ প্রাপ্ত করাবো তখন পরে যখন এইভাবে করছেন তখন সেখানে তিনি বাধাপ্রাপ্ত হলেন সমস্ত সর্পকে মারবার কোনো যুক্তি নেই কেন সমস্ত সর্প কোনো অন্যায় করে নাই এটা তোমার পিতার কর্মফলে ভগবত ইচ্ছায় এ ধরনের একটা পরিস্থিতি এসে পড়েছে এতে মারা উচিত হয় না এইভাবে বলে তাকে সর্পযজ্ঞ থেকে সর্পযজ্ঞ থেকে নিবৃত করা হয় এইভাবে জন্মেজয়ের বংশেতে অনেক কিছু এসব হয় তারপর দেবভাগ আছে দেবভাগের বংশ অনেক কথা এইসব বলছে এই যে আমরা শান্তনু রাজা বললাম শান্তনু রাজার বংশটাকে এরকম ভাগ হতে হতে পরবর্তী সময়ে দেখলাম এর মধ্যে বিশাল বংশের বিভাগ আছে সেখানে আমরা দেখব যে আহুক নামক একজন রয়েছে তার দেবক এবং উগ্রেশন হল আর দেবকের দেবকের দেব উপদেব সুদেব ইত্যাদি হল উগ্রসেনের তুষ্টিমান দৃষ্টি রাষ্ট্রপাল কংস অবশ্য কংস বা বাস্তবিক তার ঔরসে হয় নাই এরা অন্য সব ঘটনা আছে হ্যাঁ দুর্মিল নামন রাক্ষস তাকে নিয়ে যায় তার পত্নীকে সেইভাবে জন্ম হয় যাই হোক এখন তাকে পুত্তরবি জানে কংস সুনামা নাগ্রোধ কঙ্ক এইভাবে হয়